ও প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ জার সিলাই সূর্যি মামা জার সিলাই সূর্যি মামা সৃষ্টি হলো চাঁদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ সবুজ বনের কাজল বাকি রৌদ্র ছায়ার খেলা কানুন জুড়ে বইছে দেখো ফুলকলিদের মেলা সবুজ বনের কাজল বাকি রৌদ্র ছায়ার খেলা কানুন জুড়ে বইছে দেখো ফুলকলিদের মেলা সবুজ বনের কাজল বাকি রৌদ্র ছায়ার খেলা কানুন জুড়ে বইছে দেখো ফুলকলিদের মতানু গুল বাগিচায় মন মতানু গুল বাগিচায় বসছে মজার হাট প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ শালিক শ্যামার সুর শোনা যায় সন্ধ্যা রাতের বনে ধারে মুগ্ধ করা ঝিদির গানে গানে শালিক শ্যামার সুর শোনা যায় সন্ধ্যা রাতের বনে ভোরা ধারে মুগ্ধ করা ঝিঝির গানে গানে শালিক শ্যামার সুর শোনা যায় সন্ধ্যা রাতের মনে ভোরা ধারে মুগ্ধ করা ঝিঝির গানে গানে যৌনকি তার আলো ছড়ায় যৌনকি তার আলো ছড়ায় দুষ্ণ মাখারাত প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ রঙিন ভোরের সূর্যে কিরণ সিদ্ধ শিশির মাঠ চাঁদনি রাতে লুকোচুরি বইছে তারার হাত রঙিন ভোরের সূর্যে কিরণ সিদ্ধ শিশির মাঠ চাঁদনি রাতে চুরি বইছে তারার হাত রঙিন ভোরের সূর্যে কিরণ সিদ্ধ শিশির মাঠ চাঁদনি রাতে লুকোচুরি বইছে তারার হাত হাসনা হেনা সুবাস ছড়ায় হাসনা হেনা সুবাস ছড়ায় মন করে উন্মাদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ যার সিলাই সূর্যি মামা যার সিলাই সূর্যি মামা সৃষ্টি হলো চাঁদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নবী মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ প্রিয়তম তুমি নাবি মোহাম্মদ অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়